আনাস ইবনু মালিক রাজিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন উম্মু হারাম রাজিল্লাহ তাল্লাহা আমাকে বলেছেন একদা নাবি সাল্লাহু আলাইসাল্লাম তার বাড়িতে ঘুমিয়েছিলেন পরে তিনি হাসতে হাসতে জেগে উঠেন উম্মু হারাম রাজিয়াল্লাহ তাল্লাহা জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল কিসে আপনাকে হাসাচ্ছে তিনি বললেন আমি আমার উম্মতের এক দলের ব্যাপারে বিস্মিত হয়েছি তারা সিংহাসনে উপবিষ্ট রাজা বাদশাহদের মতো সমুদ্র সফর করবে আমি বললাম হে আল্লাহ রসুল আপনি আল্লাহর নিকট দোয়া করুন তিনি যেন আমাকেও তাদের অন্তর্ভুক্ত করেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন তুমি তাদের মধ্যে থাকবে অতপর তিনি আবার ঘুমালেন এবং হাসতে হাসতে জেগে ওঠেন আর তিনি দুবার অথবা তিনবার অনুরূপ বললেন আমি বললাম হে আল্লাহ রসুল আপনি আল্লাহর নিকট দোয়া করুন যেন তিনি আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তুমি তাদের অগ্রগামীদের মধ্যে রয়েছ পরে উবাদাহ ইবনু সামিদ রদিয়াল্লাহ তাল্লাহ্ন তাঁকে বিয়ে করেন এবং তাকে নিয়ে জিহাদে বের হন তাকে তার আরোহণের জন্য একটি সাওয়ারির জানোয়ারের নিকটবর্তী করা হলো কিন্তু তিনি তা থেকে পড়ে যান এবং তার ঘাড় ভেঙে যায়